তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোন স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতেই হয় قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আমরা তো তার হিতাকাঙ্ক্ষী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 প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে দিয়েছিলাম অতপর তাকে বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون বললেন এটা কখনই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয় তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্য স্থল وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون এবং একটি কাফেলা এলো অতঃপর তাদের পানি সংগ্রহককে প্রেরণ করল সে বালতি ফেলল বলল কি আনন্দের কথা এ তো একটি কিশোর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহ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 وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون সে কথায় পৌঁছে বলল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি মোটা তাজা গাভী তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে স্বপ্ন সম্পর্কে পথ নির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে এবং এর পরে আসবে দুর্ভিক্ষে সাত বছর তোমরা এ দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون وقال الملك ائتوني به فلما جاءه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 করে রাখব অতপর যখন তার সাথে মতবিনিময় করল তখন বলল নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসেবে মর্যাদার স্থান লাভ করেছেন قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم ইউসুফ বলল আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين এমনি ভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত আমি শিও রহমত যাকে ইচ্ছা পৌঁছে দিই এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ইমান এনেছে ও সতর্কতা অবলম্বন করে وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ইউসুফের ভ্রাতারা আগমন করল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 في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন তখন পান পাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতঃপর একজন ঘোষক ডেকে বলল হে কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশার পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না قالوا فما جزاؤه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 উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসোস ইউসুফের জন্য এবং দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين তারা বলতে লাগল আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত মরণাপন্ন না হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করেন قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون তিনি বললেন আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি